সুরাতুল মাউন বিসমিল্লাহ রহমান রহিম আরও আইতা আপনি কি সেই লোকটিকে দেখেছেন আল্লাদি উকাদ্দিব যে অবিশ্বাস করে বিদ্দিন প্রতিফল দিবসকে ফাদা আলিকাল্লাদি অনন্তর সে তো ওই ব্যক্তি ইয়াদুল ইয়াতিম যে এতিমকে ধাক্কা দিয়ে তাড়ায় ওয়ালা এবং উৎসাহ প্রদান করে না আলা তো আমিল মিসকিন অভাবগ্রস্তকে আহার্য দানে অতএব দুর্ভোগ লীল মুসল্লিন ওই সকল নামাজিদের জন্য আল্লাহম যারা আং সলাতিহীন সিও নামাজ সম্পর্কে সাহুন উদাসীন আল্লাহম যারা এরূপ যে ইউরাউন লৌকিকতা প্রদর্শন করে ওয়ামনাউনা এবং বিরত থাকে আল মাউন গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে